العظام كيف ننشزها كيف ننشزها ثم نكسوها لحمًا فلما تبين له قال اعلم ان الله على كل شيء قدير কোরআনুল করিম সুরায় বাকারা এর দুইশত উনষাট নম্বর আয়াত তেলাওয়াত করা হল কোরআনুল করিমের মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটি কয়টি তিনটি একটা হচ্ছে তৌহিদ দুই নাম্বার হল রেসালাত তিন নাম্বার হল মাদ বা আখেরাত তৌহিদ রেসালাত আখেরাত কয়টা হল কি কি বলেন তৌহিদ রেসালাত আখেরাত এই তিনটা হচ্ছে কোরআনুল করিমের মূল আলোচ্য বিষয় সুরায় ফাতেহার মধ্যেও তিনটি বিষয় উল্লেখ করা আছে আমরা সুরায় বাকারার দুইশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে তাওহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছি এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তিনটা ঘটনা উল্লেখ করেছেন যার একটা ঘটনা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম একজন রাসুল এবং নবী যিনি আর একজন দুনিয়াদারের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন সেটাও ছিল মূলত আল্লাহর পরিচয় আল্লাহর রুবুবিয়াতকে নিয়ে ইব্রাহিম আলিহি সালাতামের সঙ্গে নমরুদের ঝগড়া হল বিতর্ক হল সেখানে আল্লাহ তারা উল্লেখ করেছিলেন যে আপনি কি ওই লোককে দেখেন নাই বা শুনেন নাই যে তার রবের ব্যাপারে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল আল্লাহ তারা তাকে সম্পদ দান করেছিলেন ক্ষমতা দান করেছিলেন উচিত ছিল আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করার তা না করে সে বরং আল্লাহর ব্যাপার নিয়ে ইব্রাহিমের সঙ্গে ঝগড়া লিপ্ত হয়েছিল কি ঝগড়া হয়েছিল আমরা গত সপ্তাহে শুনেছিলাম ইব্রাহিম সাল্লাম তাকে বললেন আমার রব হচ্ছেন তিনি যিনি ইউহি ইউমিতু জীবিত রাখেন এবং মৃত্যু দান করেন লোকটা বলল আমি তো মানুষকে জীবিত করি আর মৃত্যু দেই জেলখানার থেকে দুইজন কয়েদিনই আসলো একজনের ব্যাপারে হুকুম দিল একে মেরে ফেলো আর একজনের ব্যাপারে হুকুম দিল একে ছেড়ে দাও এটা করে সে বলল এই তো আমি একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আনা আমি তো তাকে জীবন দেই মা মৃত্যু দেই তো তুমি আবার কোন রবের দাওয়াত দিচ্ছ ইব্রাহিম আলাইহ সালাম দেখলেন যে এই বোকাকে এভাবে বুঝান যাবে না এই জন্য তিনি আরেকটু উপরে চলে গেলেন فإن الله يأتي بالشمس من المشرق قال إبراهيم ইব্রাহিম আলহি সালাম বললেন আমি যেই রবের দাওয়াত দেই আমি যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি তার কাজ হচ্ছে তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন পশ্চিম দিকে ডুবান ফাতি বিহামিনাল মাগরিব তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উদয় করো লোকটা কিন্তু বলতে পারত যে আরে আমি তো পূর্ব দিক থেকে উদয় করি পশ্চিমে ডুবাই তোমার রবকে বলো সে পারলে উল্টাটা করুক এটা বলতে পারতো না কিন্তু সে বলে নাই এক তো হচ্ছে যে আমি যেটা সব সময় বলে থাকি যে দুনিয়ার কুফাররা যারা নিজেদেরকে রব দাবি করেছে আল্লাহ দাবি করেছে এরা কি অর্থে দাবি করেছিল এটা আমাদের বুঝতে হবে কোন কাফের ফেরাউন বলেন নমরুদ বলেন তারা কেউ নিজেকে আসমানের রব দাবি করে নাই চন্দ্র সূর্যের রব দাবি করে নাই বরং আসমানের রব যে ভিন্ন আছেন এটা তারাও বিশ্বাস করত কোরআনে পরিষ্কার আয়াত আছে ফেরাউন বিশ্বাস করতো আল্লাহ আছে قال الملأ من قوم فرعون আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ ওয়া ইয়াদারাকা ওয়া ফেরাউনকে তার সভাসদ তার মন্ত্রীবর্গ বলল যে তুমি মুসাকে এবং তার সাথী সঙ্গীদেরকে কে সুযোগ দিবে মুসাকে এবং তার সম্প্রদায়কে এই সুযোগ দিবে লিয়াদারাকা ও আলেহাতাকা লিউফসিদু ফিল আর্থ তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে ওদের ভাষায় আর তোমাকে এবং তোমার আল্লাদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার আলেহাদেরকে আল্লাদেরকে বর্জন করবে তাহলে বোঝা গেল ফেরাউনও কিছু আল্লাহ মানত এই জন্য এই নমরুদ ফেরাউন যারাই যুগে যুগে নিজেদেরকে আল্লাহর আসনে বসিয়েছে সেটা আসমানের আল্লাহকেও দাবি করে নাই ফেরাউন সম্পর্কেও একই কথা নমরুদ সম্পর্কে একই কথা এমনকি আবু জাহেল আবুল আহাবদের সম্পর্কে একই কথা আবু জাহেলরা কখনো দাবি করে নাই তারা আল্লাহ আসমানের আল্লাহ দাবি করে নাই তারা আল্লাহ মানত বদরের যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কার কুফফারদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন বদরের যুদ্ধ যেদিন সংঘটিত হবে তার আগের রাতে দুই দল দুই তাবুতে আছে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম আল্লাহর দরবারে শ্রেদ্ধা করছেন আর বলছেন রব্বুল আলামিন তুমি যদি চাও তোমার এই জমিনে তোমার এবাদত কেউ না করুক তোমার তাও হাইদের কথা কেউ না বলুক তাহলে তুমি আমাদের শেষ করে দাও আর যদি তুমি চাও আজকের দিনের পরেও তোমার জমিনে তোমার দিন বিজয়ী থাকবে দিনের দাওয়াত চলবে তাহলে তুমি আমাদের সাহায্য করো আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম দোয়া করছেন অপরদিকে আবু জাহেলও দোয়া করে হে রব্বে কাবা কাবার মালিক কাবার রব আমরা তোমার ঘর তৈরি করেছি আমরা তোমার হাজিদেরকে পানি পান করাই হে কাবার মালিক আমাদের ধর্মের থেকে বাপ দাদার ধর্ম ত্যাগ করে একজন লোক বেদিন হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেদিন হয়ে গেছে সে আমাদের বাপ দাদার ধর্মকে বর্জন করেছে তাহলে বুঝা গেল আবু জাহেল দোয়া করছে কার কাছে এবং তার বিশ্বাস যে সে হকের উপর আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেদিন হয়ে গেছে এরপরে সে আরো একটা কথা বলল আল্লাহ এই দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি হক এবং বেশি প্রিয় আগামীকাল যুদ্ধে তুমি তাকে সাহায্য করো তার মানে আবু জাহেল নিজে যে হকের উপরে আছে এই ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না নইলে এরকম দোয়া করে নাকি আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বদরের যুদ্ধে যখন বিজয় লাভ করলেন সাহাবাহামদেরকে বললেন যে আবু জাহেল এই দোয়া করেছিল আল্লাহ তারা দোয়া কবুল করেছেন সে দোয়া করেছিল এই দুইটা দলের মধ্যে যেটা হক তাকে সাহায্য করো আল্লাহ তালা তার হক দল নবীর দলকে সাহায্য করেছেন আর ওর দলকে চরমভাবে ধ্বংস করেছেন তাহলে বোঝা গেল নমরুদকে যখন ইব্রাহিম আলাইহ সালাম বললেন যে আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবান তুমি পারলে উল্টাটা করো নমরুদ পাল্টা বলতে পারত যে আরে বেটা আমি তো পূর্ব দিক থেকে উঠাই পশ্চিম দিকে ডুবাই তুমি পারলে তোমার রবকে বলো পশ্চিম দিক থেকে উঠাও পূর্ব দিকে ডুবাক এটা নমরুদ বলে নাই কেন বলে নাই কারণ সেও বিশ্বাস করে চন্দ্র সূর্যের মালিক আর একজন আছে এজন্য সে কি উত্তর দিবে তার কাছে আর কোন উত্তর আসলো না কোরআন বলছে কাফার এই কাফের ব্যক্তি হতভম্ব হয়ে গেল নির্বাক হয়ে গেল তার কোন উত্তর আসলো না আল্লাহ তালা জালিমদেরকে কখনো হেদায়ত দান করেন না এখানে বোঝা গেল যে আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহ তালা তাদের সাহায্য করবেন এটার একটা প্রমাণ পাওয়া গেল এবং ইব্রাহিম আলহ সালাতামের দাওয়াতের পদ্ধতি আমরা জানতে পারলাম এবারে আর একটা ঘটনা দ্বিতীয় ঘটনা তিনটা ঘটনা এখানে উল্লেখ করা হবে দুই নম্বর ঘটনা হচ্ছে যেটা আজকে তেলাওয়াত করা হলো আওকাল্লাদি মার্রা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা আপনি কি ওই ব্যক্তির ঘটনা শুনেন নাই আল্লাদি আলা কারিয়াতিন যে ব্যক্তি একটা কারিয়া একটা জনপদ দিয়ে যাচ্ছিল আলা যেই জনপদের ঘর বাড়িগুলো খাবিয়াতুন বিরান হয়েছিল জনশূন্য হয়েছিল এবং সে ঘরগুলো পড়েছিল আলা সিহা তার ছাদের উপরে বন্যা যখন বাতাসে ঘর বাড়ি ফেলে দেয় তখন দেখা যায় যে টিনগুলো ছাদগুলো পড়ে যায় তার উপরে খুঁটিগুলো গিয়ে পড়ে এরকম একটা ছাড়া বাড়ি এটা আল্লাহ তারা বলছেন যে ওই জনপদটা এমন ভাবে বিরান হয়ে গিয়েছিল কোনো মানুষ ছিল না জনমানব শূন্য অবস্থায় বাড়ি ঘরগুলো ছাদের উপরে পড়েছিল আল্লাহ এখান দিয়ে এই যে লোকটা যাচ্ছিল যে আল্লাহ ওয়ালা যাচ্ছিলেন তিনি মনে মনে চিন্তা করলেন আন্না মানে কাইফা জীবিত করবেন হাদিহি এই জনপদকে এই জনপদে যারা বসবাস করত তাদেরকে আল্লাহ তালা কিভাবে জীবিত করবেন বাদা মৌতিহা মৃত্যুর পরে এগুলো ধ্বংস হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে এরপরে আল্লাহ তালা কিভাবে এগুলোকে জীবিত করবেন এটা মনে মনে সে কল্পনা করলো আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মৃত্যু দিলেন এবং সে মৃত্যু হয়ে একশো বছর পর্যন্ত রইল আমিন একশো বছর পর্যন্ত তাকে মৃত্যু দিয়ে রাখলেন সুম্মা সাহু এরপরে আবার তাকে জীবিত করলেন তো মনে করেন মৃত্যু হল দশটার দিকে বা আটটা নটার দিকে এরপরে আবার সন্ধ্যার আগে আগে জীবিত করলেন যেদিন জীবিত করলেন সেদিন সূর্য ডুবার আগে জীবিত করলেন এরপরে তাকে জিজ্ঞেস করলেন বল কালা কাম লাবিস্তা কতদিন ঘুমাইলা সে বলল যে একদিন অথবা একদিনের কিছু কম অংশ যদি ওই যে খুচরা অংশ বাদ দেওয়া হয় তাহলে একদিন আর যদি ওই অংশ ধরা হয় তাহলে একদিনের কিছু কম সে মনে করলো যেদিন আমি ঘুমিয়েছিলাম ওই দিনেরই আজকে সন্ধ্যার সময় এই জন্য সে বলল যে একদিন বা একদিনের কিছু কম আল্লাহ তারা বললেন বরং তুমি তো একশো বছর পর্যন্ত ঘুমিয়েছিলে ফাংজুর ইলা তামিকা ওয়া শারাবিকা লাম এই লোকটার সঙ্গে একটা গাধা ছিল এবং গাধার পিঠে তার খাবার ছিল খাবার সম্পর্কে বলা হয় তিন জৈতুন মানে জলপাই তারপরে বহাই ফল এ দিয়ে এবং আঙ্গুরের রস দিয়ে একটা খাবার তৈরি করা ছিল পানীয় দ্রব্যটা ছিল আঙ্গুরের রস আর খাবারটা ছিল তিন ফল অর্থাৎ বহাই ফল আরো কিছু ফল দিয়ে তৈরি একটা হালুয়া জাতীয় খাবার ছিল সাধারণত নিয়ম হল যে এই খাদ্যগুলো এক দুই দিনে নষ্ট হয়ে যায় আর তার সঙ্গে যে গাধাটা ছিল গাধা স্বাভাবিকভাবে সে খাবে চলাফেরা করবে দুই চার দশ বছর বাঁচবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ তারা উল্টা করলেন তাকে বুঝানোর জন্য তুমি কতদিন এ অবস্থায় ছিলে সে বলল যে আমি একদিন বা একদিনের কিছু কম সময় ঘুমিয়েছি আল্লাহ তালা বললেন বরং তুমি তো একশো বছর পর্যন্ত ঘুমিয়েছ ফাংজুর ইলা তামিকাওয়া সারাবিকা লামিয়াতা সান্না তুমি তোমার খাদ্যের দিকে তামিকা তোমার খাদ্যের দিকে তাকাও বা সারাবিকা তোমার পানির দিকে তাকাও পানিও যেটা ছিল আঙ্গুরের রস লামিয়াতা সান্না এটা কোনো পরিবর্তন হয় নাই নষ্ট হয় নাই অংজুর ইলা হেমারিকা এবারে তুমি তোমার গাধার দিকে তাকাও স্বাভাবিক নিয়ম ছিল বলছিলাম যে গাধা জীবিত থাকবে সে ঘাস খাবে কিন্তু তুমি গাধার দিকে তাকাও গাধার দিকে তাকিয়ে দেখলো যে গাধা তো নাই গাধার হাড্ডিগুলো পড়ে আছে এবং তাও গোষ্ঠের কোনো খবর নেই হাড্ডিগুলো সাদা হয়ে পড়ে আছে এ অবস্থায় যখন সে দেখল আল্লাহ তারা বলছেন আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চাই তোমাকে দেখে তুমি যেমন নিজের মনে সংশয় ছিল যেটা এটা যেমন দূর হয়ে যাবে এরকম তোমাকে দেখে পরবর্তী লোকেরাও শিক্ষা গ্রহণ করবে অঞ্জুর ইলালে আমি এবারে তুমি লক্ষ্য করো অঞ্জুর ইলালে আয়জাম এই গাদার হাড্ডির দিকে লক্ষ্য করো কাইফা নুন সিজুহা কিভাবে আমি এবার একটার উপর একটাকে উঠাই আও নাজমাউহা কিভাবে জমা করে দেখো সুম্মা নাকসুহা লাহমা এরপরে কিভাবে আমি তোমার এই হাড্ডিগুলোতে গোস্ত চড়াই একটু লক্ষ্য করো দেখো এবারে সে দেখলো যে গোস্তগুলো গোস্তের সাথে লেগে যাচ্ছে হাড্ডির উপরে নিয়মিতভাবে চলে যাচ্ছে এরপরে চামড়া আসলো এরপরে পশম আসলো একেবারে আগে যেরকম গাধা ছিল ঠিক সেরকম গাধা তার সামনে দাঁড়িয়ে আবার সে আওয়াজ করতে লাগলো ফালাম্মা লাহু যখন তার সামনে বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল স্পষ্ট হয়ে গেল আলামু আন্নাল্লাহ তিনি বললেন আলামু আমি বিশ্বাস করি আমি জানি আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তারা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন ক্ষমতাশালী আয়াতের আমরা তর্জমা শুনলাম এখানে আল্লাহ তারা বলছেন যে ওই ব্যক্তি যে একটা জনপদ দিয়ে যাচ্ছিল এই জনপদটা কোথায় এবং লোকটাই বাকি কোরআনুল কারিমে এটা উল্লেখ করা হয় নাই আর এটা প্রয়োজনও নাই মোমিনদের জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহ তালার নিদর্শনকে জানা যেটা প্রয়োজন সেটা হয়ে গেছে তাফসিরের ভিতরে বিভিন্ন তাফসির থেকে পাওয়া যায় কেউ বলেছেন এই লোকটা হল হজরত খেজির আলাইহিসালাম কেউ বলেছেন এই লোকটা হল হিজকিল আলাইহিসালাম কেউ বলেছেন যে না এটা হচ্ছে ওজাইর ইসলাম এবং এটাই বিশুদ্ধ মত যতগুলো মত পাওয়া যায় তার মধ্যে বিশুদ্ধ মত হচ্ছে যে এই ব্যক্তি হচ্ছেন হজরতে ওজায়ের আলাইহালাম মূলত এই জনপদটা ছিল ফিলিস্তিনের জনপদ বখতানাসর নামক একজন জালিম বাদশাহ যখন বনে ইসরাইলরা আল্লাহর পথ থেকে সরে গেল আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপরে চাপিয়ে দিলেন বখতে এই বখতে বাদশাহ এদেরকে তসতস করে ফেলেছিল সব ধ্বংস করে দিয়েছিল আগুন জ্বালিয়ে দিয়েছিল বাড়ি ঘরগুলো পড়েছিল এটা যখন সে দেখলো তখন সে মনে মনে কল্পনা করেছিল বিশ্বাস তো ছিল যেমন সামনে আর ঘটনা আসবে সেখানে আপনারা দেখবেন ইব্রাহিম আসসালাম আর একটা প্রশ্ন করেন আল্লাহকে এখানেও এ লোকের বিশ্বাস ছিল যা বোঝা যায় কারণ কথার থেকে বোঝা যায় সে মমিন ছিল আর মমিনরা পরকালকে বিশ্বাস করবে এটাই স্বাভাবিক এজন্য ওজায়ের আলাইহ সালাম মনে মনে চিন্তা করেন আল্লাহ তো জীবিত করবেন ঠিক কেমনে করবেন পদ্ধতিটা কি হবে এই সংশয়টা তার মনে ছিল সত্যিকার অর্থে আল্লাহওয়ালা যারা যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন এবং তাদের সাহায্য করেন এরপরে তাফসিরে আরো কিছু পাওয়া যায় যেগুলো সহি তাফসির থেকে বর্ণিত না উনি যখন একশো বছর পরে জীবিত হলেন এরপরে নিজের বাড়ি গেলেন তো বাড়ি গেলে পরে তার ছেলে পাশের মসজিদে তাফসির করছিল বা ওই সময় যেটা কোরআনের বাণী ছিল আসমানি কেতাব ছিল তার দরস দিচ্ছিলেন উনি সেখানে গিয়ে বসলেন আর মনে মনে কল্পনা করলেন যে মাশাল্লাহ খুব ভালো আলেম এরকম যদি আমার কোনো সন্তান হতো এরপরে যখন তাফসির শেষ হয়ে গেল ওই আলেম সাহেব বাড়ি যাচ্ছেন আর উনি ওনার বাড়ি যাচ্ছেন আলেম সাহেব বাড়ি গিয়ে ঢুকলেন এরপরে পিছনে পিছনে এই বুড়া মিয়া গিয়ে ঢুকলেন আলেম সাহেব বলে আপনি কোথায় যাচ্ছেন বলে তো আমার বাড়ি বলে কি বলছেন আপনার বাড়ি আপনি কে তো যাই হোক শেষ পর্যন্ত বিতর্ক হলো পুরাতন মানুষদেরকে তালাশ করা হলো গ্রামের সবচেয়ে বুড়ি একজন পাওয়া গেল সেই বুড়ি দেখে না চোখে এগুলো অবশ্য ইসরায়েলি রেওয়াজ থেকে সমর্থিত সহি কোন রেওয়াজ আমি এগুলো পাই নাই কিছু দুর্বল হাদিস থেকে দুর্বল তাপসি থেকে পাওয়া যায় এগুলো এই জন্য এগুলোর উপর ইমান রাখাও জরুরি না এই বুড়ির কাছে যাওয়া হলো বলা হলো যে এরকম ভাবে একশো বছর আগে কোন লোক এখান থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল কিনা গায়েব হয়ে গিয়েছিল কিনা তো বুড়ি বলল যে হ্যাঁ আমাদের একজন নবী ছিলেন ওজায়ের আলাইসালাম তিনি এরকম কোথায় চলে গেছেন কেউ জানে না বলে তাকে তুমি চিনো কি করে চিনবা কিনা তো বুড়ি বলল যে আমি তাকে এখন তো দেখার সুযোগ নেই আমার সেই নবীর কিছু মৌজেজা ছিল সেইগুলো আমি বলতে পারি তার একটা মৌজেজা ছিল অন্ধ লোকদের চোখে হাত বোঝালে ভালো হয়ে যেত তো আমি তো অন্ধ হয়ে গেছি দেখি আমাকে ভালো করতে পারে কিনা এরপরে আর একটা মজেজা ছিল এরকম কয়েকটা মজেজাই সে বলল তো শেষ পর্যন্ত যাই হোক এই বুড়ি প্রমাণ করলো যেগুলো সেগুলো প্রমাণিত হলো এবং জনগণ বুঝতে পারলো যে হ্যাঁ এটাই সেই নবী ওজার আলাইসালাম যে কারণে লোকেরা তাকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করতে লাগলো এই জন্য কোরআন বলছে ওয়াকালাতিল ইয়াহুদু ওজাইর ইহুদিরা ওজায়েরকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করত এই কারণে যেহেতু সে আবার একশো বছর পরে জীবিত হলো তা আল্লাহর পুত্র হয়ে গেছে খ্রিস্টানরা ঈসা আলাই আল্লাহর পুত্র ভাবত আর ইহুদিরা ওজায়ের আলাই সালাতামকে আল্লাহর পুত্র বলে আকিদা রাখত যেটা কোরআন বলছে অকালাতিল ইয়াহুদু ওজায়ের ইবনুল্লাহ ওজায়ের আল্লাহর পুত্রটা বিশ্বাস করত ইহুদিরা তো ওজায়ের আলাইহিস কাহিনী এটাই বিশুদ্ধ মত যদিও এখানে কোরআনে নাম উল্লেখ করা হয় নাই যে এই লোকটা কে ছিল বা জনপদটাই কোনটা ছিল কোরআন শুধু এতটুকু বলেছে ওই ব্যক্তি যে ব্যক্তি পথ অতিক্রম করছিল আলা করিয়াতিন কোন একটা জনপদের কাছ দিয়ে অহিয়া আলা ওরুশিহা যে জনপদের বাড়ি ঘরগুলো পড়েছিল আলা অরুষ ইহা হ্যাঁ অরুষ ছাদের উপরে পড়েছিল তিনি মনে মনে ভাবলেন যে এটা আল্লাহ তারা কিভাবে জীবিত করবেন পরকালের প্রতি ইমান রাখা ইসলামের একটা মূল বিষয় কুফফারদের সঙ্গে মমিনদের যে মৌলিক বিষয়গুলো নিয়ে পার্থক্য তার মধ্যে একটা হচ্ছে তাও হাইট যেটা শুরুতে বলেছিলাম যে আল্লাহ আছেন এই কথা যুগে যুগে সমস্ত কুফাররাই বিশ্বাস করত আল্লাহ আছেন এই কথা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না বাকি এক আল্লাহ আছেন তিনি সর্বময় ক্ষমতার মালিক আর কার অনগত্য করা যাবে না এইখানে ছিল গন্ডগোল ওরা বলতো আল্লাহ ও আছে দেবদেবীও আছে আল্লাহ ও আছে মূর্তিও আছে আল্লাহ ও আছে আমাদের শাসকদের আইনও মানতে হবে আল্লাহর আইনও মানতে হবে আবার মানুষের দেশের আইন যেটা আল্লাহর আইনের বিরোধী তাও মানতে হবে আল্লাহকেও মানতে হবে খাজা বাবাদেরকেও মানতে হবে আল্লাহকেও মানতে হবে মাজারওয়ালাদের ক্ষমতাও মানতে হবে এইভাবে শিরিক করত লোকেরা নতুবা আল্লাহ নেই এ কথা নাস্তিক যারা সম্পূর্ণ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে এরকম লোকদের সংখ্যা যুগে যুগে খুবই নগণ্য ছিল এজন্য প্রথম বিষয় হচ্ছে এটা আমাদের সাথে আগের যুগের কুফফার এবং বর্তমান যুগের কুফফারদের সঙ্গে পার্থক্য নতুবা আপনি দেখবেন বর্তমান যুগের ইহুদিরা আল্লাহর কথা বলে হিন্দুরা আল্লাহর কথা বলে এরকম ভাবে যত ধর্ম আছে সব ধর্মের লোকেরাই বলে আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছেন ভিন্ন ভিন্ন নামে ডাকে কিন্তু মুসলমানদের বুঝতে হবে যে আল্লাহ ইসলামের সঙ্গে ওদের পার্থক্য হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ আছেন আর কেউ নাই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক অন্য কারো ক্ষমতা নাই আল্লাহ সন্তান দেওয়ার মালিক অন্য কারো সন্তান দেওয়ার অধিকার নাই আল্লাহ সমস্ত মকসুদ পূরণ করার মালিক অন্য কোনো মকসুদ পূরণ করার মালিক নেই আল্লাহ একমাত্র আইন দেওয়া বিধান দেওয়ার মালিক অন্য কোন আইন বিধান দেওয়ার কোনো এখতিয়ার নেই অধিকার নেই এইভাবে আল্লাহ সমস্ত কিছুর পরিবর্তন পরিবর্ধন করেন দুনিয়ার কোনো মানুষের কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই যুগে যুগে লোকদের আকিদা ছিল যে আল্লাহর ক্ষমতার মধ্যে বুজুর্গরা হস্তক্ষেপ করতে পারে বিভিন্ন পরিবর্তন করতে পারে এবং বুজুর্গেরা আল্লাহর ইচ্ছাকে থামিয়ে দিতে পারে এসব বিশ্বাস আগেও ছিল এখনো আছে এদের সঙ্গেই মূল পার্থক্য হচ্ছে মোয়াহিদিনদের তাওহিদবাদী মুসলিমদের আর মুশ্রিকদের পার্থক্য দুই নম্বর পার্থক্য যারা আজকের আলোচনা আছে তা হল তারা পরকাল বিশ্বাস করত না যেমন বর্তমান হিন্দুরা বিশ্বাস করে যে মানুষ যদি ভালো হয় তাহলে মরার পরে আবার ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করে আর যদি খারাপ আমল করে তাহলে আবার পুনর্জন্ম গ্রহণ করে তবে শিকা শ্রীগাল কুকুর শুকুর এসব ইতর প্রাণীর স্রোত ধরে তারা জন্মগ্রহণ করে পরকাল বলতে কিছুই নেই ইসলাম বলে কোরআনের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে মুসলিমদের বিশ্বাস থাকতে হবে পরকাল বলতে এক জীবন আছে আল্লাহ সুবাহান কোরআনে বলছেন আল্লাহ ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম তিনি তোমাদের পরীক্ষা করে দেখবেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ভালো কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে ভালো এটা আল্লাহ তারা পরীক্ষা করে দেখবেন কোরআনের আর এক আয়াত আছে জুমার ভিতর আছে সেখানে পরিষ্কার বলা আছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন সমস্ত মানব জাতিকে জানিয়ে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু নিশ্চয় ওই মৃত্যু যে মৃত্যুর থেকে তোমরা পালাচ্ছ যে মৃত্যুর থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু কেউ চায় না ওই এক কাহিনী আছে এক মহিলার বাচ্চা মারা যাচ্ছিল তো মহিলা বলল যে আল্লাহ আমাকে নিয়ে তোমার বাচ্চাকে জীবিত রাখো এরপরে ঘরের বেড়া ছিল ভাঙ্গা একটা বিড়াল ঢুকতেছিল মহিলা মনে করছে আজরাইল ঢুকে যাচ্ছে তখন বলো যে না আজরাইল আমার বাচ্চা ওই ঘরে এই ঘরে না ওই ঘরে যাও তার মানে হচ্ছে মৃত্যু ওই বলা সহজ যে আল্লাহ তুমি আমাকে নিয়ে আমার বাচ্চাকে জীবিত রাখো আর যখন বিড়াল ঢোকা শুরু করছে মনে করছে আজরাইল বোধহয় ঢুকে যাচ্ছে এখনই আমার যান কবজ করার জন্য কিন্তু না না আজরাইল আমার বাচ্চা ওই করে ওকে নিয়ে যাও ওখান থেকে নিয়ে যাও দুনিয়ার কোন মানুষ চায় না যে তার মৃত্যু হোক এই জন্য আল্লাহ তারা বলছেন ইন্নাল মৌতাল্লাদি তাফিরুন মিনহু তুমি যে মৃত্যুর থেকে পালাচ্ছ নিশ্চয়ই এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করেই ছাড়বে মৃত্যুর হাত থেকে বাঁচার কোন উপায় নেই কোরআনে আরাকায়াত বলা আছে কুল্লু নফসিং দায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ তারা সেটা বলছে বলছেন ফাইন্নাহু মুলাকিকুম এই মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করেই ছাড়বে এরপরে তোমাদেরকে তুরাদ্দুনা ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে ফেরত দেওয়া হবে এমন এক মহান সত্তার সামনে আলিমিল গাইবি ও শাহাদাতি যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু এলেম রাখেন তার সামনে তোমাদেরকে উপস্থাপন করা হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন অতপর তিনি তোমাদেরকে অবহিত করবেন ফাইনাব্বি হুকুম তোমাদেরকে জানিয়ে দিবেন অবহিত করবেন বেমা তুম তামালুন তোমরা যা কিছু করছিলে সব তোমাদেরকে জানিয়ে দিবেন কামতের মাঠে আমল নামা যখন সামনে আসবে <clears throat> পাপিরা তখনই বুঝতে পারবে বলে হ্যাঁ যদি কিতাব না দেওয়া হতো কিতাব যখন হাতে পাবে ন্যাককার যারা তারা আনন্দে বলবে হা উমুকরাউ কিতাবিয়া আসো আসো আসো বন্ধু বান্ধবকে ডাকবে আসো আমার কিতাবটা পড়ে দেখো কি সুন্দর লেখা আছে পক্ষান্তরে যাদের আমলনামা বাম দিক থেকে পিছন দিক থেকে বামাতে আসবে তারা বলবে ইয়া উ তা কিতাব ইয়া হায় আফসোস এই কিতাবটা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এ কেমন এক কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান যে ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই কোন দিন ছোট গুণা করেছি কোন দিন বড় গুণা করেছি সবগুলো লেখা আছে এই জন্য খেয়াল রাখতে হবে ফেরেস্তারা সব লেখেন কোরআনে বলা আছে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন বিমানে যেরকম ভাবে ব্ল্যাক বক্স থাকে এটা সব রেকর্ড হতে থাকে দুর্ঘটনায় পড়লে ওটাকে তালাশ করে যে ওটার থেকে তথ্য পাওয়া যাবে ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের সঙ্গে এই ব্ল্যাক বক্স তৈরি করে দিয়েছেন কেরামান কাতিবিন কোরআনে আয়াত আছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন কেরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতাগণ তোমরা যা করো সবগুলো তারা জানে সব লিখে রাখে কোনো কিছু তারা ছাড়েন না আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে যা হুকুম করেছেন সেখানে তারা কোন রকম ভাবে আল্লাহর হুকুমকে অমান্য করেন না তারা সব লেখেন কোন তারা ঘুষ খাইবে না কেরামান কাতিবিনকে আপনি কি বলেন যে ফেরেস্তা আমার সাথে ওর শত্রুতা আছে আমার যত পাপ আছে গুণা আছে সব ওর আমার নামে লিখবি আর ওর যত ন্যাক সবগুলো আমার আমার নামে লিখবি লিখবে না কিরকম ফেরেস তারা ঘুষ খাবে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন তোমরা যা কিছু করো কেরামান কাতিবিন সবগুলো লিপিবদ্ধ করছেন এইভাবে সব লেখা হবে এরপরে কেয়ামতের মাঠে কিতাব দেওয়া হবে কিতাব দেওয়ার পরে মানুষেরা অস্বীকার করা শুরু করবে যে না এটা আমি করি নাই আল্লাহ তালা বলবেন তাহলে সাক্ষী পেশ করা যেতে পারে চিন্তা করবে আমি তো অন্যায় করেছিলাম দুনিয়ার কোনো মানুষে দেখে নাই সম্পূর্ণ গোপনে এই কাজ করেছিলাম সুরা ইয়াসিন আল্লাহ তারা বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজকে আমি তোমাদের মুখের উপরে মোহর লাগিয়ে দিব তালাবদ্ধ করে দিব মুখ বন্ধ করে দেওয়া হবে অতুকাল্লিমুনাইদিহিম এবং তোমাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে হাতে সাক্ষী দিবে হাত কথা বলবে অত্যাশ সাহাদু আর এবং পা সাক্ষী দিবে বেমা কানু ইয়াকসিবুন তারা যা কিছু বর্জন করেছে সবগুলো সাক্ষী দিবে কোন কবি এর তর্জমা করেছেন দাস্তে গো ইয়াদ মাঞ্চুনি দুজদি দাম লব্বে গো ইয়াদ মাঞ্চুনি বুসি দাম গোশে গুয়াদ চিদাম সামরুল কালাম রেজলে গুয়াদ মাসিদা সোয়ে হারাম হাত বলবে আমাকে দিয়ে চুরি করেছিল আমাকে দিয়ে অন্যায় কথা লিখেছিল সবগুলো হাত খুলে বলবে অত্যাশাহাদু আর জুলুহুম এবং তার পায়ে সাক্ষী দিবে বেমা কান ও একসিবন কান বলবে আমাকে দিয়ে হারাম কথা শুনেছিল এরকম পা বলবে আমার একদিকে আমাকে দিয়ে হারাম কাজ করার জন্য চলেছিল এইভাবে এক একটা অঙ্গ যখন তার ব্যাপারে সাক্ষী দিবে তখন সে বলবে আল্লাহ আমি তো অন্যায় করেছি কিন্তু তখন যত কান্নাকাটি করুক এই কান্নাকাটি আর তার কোনো উপকার আসবে না এই জন্য আল্লাহ তারা বলছেন যে মৃত্যুর পরে আবার কিভাবে জীবিত করা হবে সেটা আল্লাহ তারা এখানে ওনাকে জানিয়ে দিলেন ফাকালা মুত মরে যাও মরলো মরার পরে একশো বছর পর্যন্ত সে মৃত অবস্থায় রইল এরপরে আল্লাহ তারা জীবিত করলেন এজন্য মনে রাখতে হবে আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় আমরা মনে করেছি এটাই সবচেয়ে বড় একটা এলাকা ওইখানে থাকা অবস্থা আমাকে যতই বলা হতো এরপরে তুমি যেখানে যাবে সেটা অনেক বড় জায়গা এই মায়ের পেটে যেখানে আছো এর চেয়ে প্রায় দশ গুণ বেশি আমরা বিশ্বাস করি নাই আবার যখন দুনিয়াতে আসলাম এখন বলা হচ্ছে এখান থেকে তোমাদের যেখানে যেতে হবে একটা আদনা বেহস্তবাসীকে দশ দুনিয়া বরাবর কমপক্ষে দেওয়া হবে মানুষ এটা বিশ্বাস করে না কিন্তু মায়ের পেটে আমরা যেখানে ছিলাম তার চেয়ে এই যে বর্তমান পৃথিবী তার চেয়ে কতগুণ বড় হবে অনেক বড় কিন্তু আমাদের এটা বিশ্বাস ছিল না সময় ঠিক এখানেও যেরকম ভাবে বলা হচ্ছে ইনশাআল্লাহ মৃত্যু পরে সেটা বাস্তবায়ন হবে তখন মানুষের আফসোস করবে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও একটু দুনিয়াতে গিয়ে আবার ন্যাক আমল করে আছি আল্লাহ তালা সুরা মুনাফিকুনের শেষে আছে লাউলা খরতানি ইলা জালিন করিবিন আল্লাহ তুমি আমাদেরকে একটু সামান্য সময়ের জন্য সুযোগ দাও তাহলে আমি দুনিয়াতে গিয়ে দান খয়রা সৎকা করে আসব এবং একেবারে পিওর ন্যাক্কার হয়ে আসব একটু সময় দাও আল্লাহ তালা কি বলছেন যখন মৃত্যু এসে যাবে তখন কোন প্রাণীকে একটা মুহূর্ত পর্যন্ত সময় দেওয়া হবে না মৃত্যু যখন আসবে একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য তাকে সুযোগ দেওয়া হবে না এই জন্য মৃত্যু আমাদের সামনে আসবে এটাকে স্মরণে রাখা কোন এক কবি নিজেকে নিজে সম্বোধন করে বলছেন বিষ্ণু হাফেজ বত গুয়াম কে গুলতা জানমি মানাত যে হাফেজ তুমি কি লক্ষ্য করছো না দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী বাগানের ফুল কত সুন্দর দেখা যায় কিন্তু কতক্ষণ সুন্দর বিষ্ণু হাফেজ বতু গুয়াম কেগুল তাজা নমি মানাদ আগর মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ যদিও তাজা থাকে একদিন থাকে দুই দিন থাকে এরপরে ফুলটা আস্তে মিলান হয়ে যায় ঢলে যায় গুলাজ গুলশা জুদা গস্তা তরো তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগার নমি মানদ একটা ফুল যখন বাগানের থেকে ছিঁড়ে আদান থেকে জুদা হয়ে যায় তখন আর তার সৌন্দর্য স্থায়ী থাকে না ঢলে পড়ে যায় ঠিক এরকম ভাবে তিনি আরো লেখছেন ہمیشہ عزت مہما بے کھانا نمی ماند اگر মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ কারো বাড়ি যখন মেহমান আসে দুনিয়ার নিয়ম হলো প্রথম দিন যখন মেহমান আসে তাকে কি খাওয়াবে পোলাও খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে গরু খাওয়াবে ছাগল মুরগি কি খাওয়াবে হারা হয়ে যায় এরপরে যখন মেহমান কয়েকদিন থাকে পুরাতন হয়ে যায় তারপরে কি করে আস্তে আস্তে ডাল আলু ভর্তা এরপরে মনে মনে চিন্তা করে মেহমান যায় না কেন কবে যাবে কবি সেই চিত্রই তুলে ধরেছেন হামেশা ইজ্জাতে মেহমা বয়েখানা একজন মেহমান যখন কারো বাড়িতে আসে তার মেহমানের সম্মান ইজ্জাত দীর্ঘদিন থাকে না একদিন দুদিন তিন দিন পর্যন্ত থাকে এরপরে আস্তে আস্তে কমতে থাকে এটাই দুনিয়ার নিয়ম হেজাবে নাও আরো সাদার বরে সৌহার নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ নতুন বধু দুনিয়ায় বউ যখন বিয়ে করে মেয়ে লোক বিয়ে করলো নতুন বধু আসলো কি সুন্দর স্ত্রী আর ঘোমটা কত সুন্দর দেয় একেবারে মাথার কাপড়টা সামনে ঝুলে থাকে এক হাত পর্যন্ত আস্তে আস্তে পুরাতন হয় মাথার কাপড়টা পর্যন্ত খবর থাকে না এটাই কবি বলছেন এইভাবে তিনি নিজেকে সম্বোধন করে বলছেন তুমি কি দেখো না দুনিয়ার সব কিছু এরকম অস্থায়ী বেহেস্তে যাওয়ার পরেও আল্লাহ একবার মানুষেরা এই যন্ত্রণায় ভুগবে বেহেস্তে যাওয়ার পরে হাদিসে বলা আছে মানুষ যখন বেহেস্তের নেয়ামত পাবে তখন খুব খুশি হবে কিন্তু মনের মধ্যে একটা জ্বালা থাকবে এত সুন্দরী স্ত্রী হুর এবং বেহস্তের এই নেয়ামত না যেন কতক্ষণ তাকে কে জানে আল্লাহ তারা তো মনের খবর জানেন বেহেস্তের মধ্যে কবিতা গান হুরদের মাধ্যমে আল্লাহ তারা শোনাবেন সেগুলো বলা সারিছে নাহানুল তুবা লাহু এগুলো হচ্ছে বেহস্তবাসীদের গান এই গানগুলোর অর্থ আছে নাহানুল খালেদাতু বেহস্তবাসীরা মনে মনে চিন্তা করছিল যে দুনিয়ার যত নেয়ামত ছিল এই সবগুলো ছিল অস্থায়ী এখন এই যে হুর গেলমান যাই বলে সবগুলো কবে যেন শেষ হয়ে যায় ওরা উত্তর দিয়ে দিবে না নাহানুল খালেদাতু ফালা নাবিদু আমরা তোমাদের সঙ্গে চিরস্থায়ী হয়ে থাকবো চিরসঙ্গিনী হয়ে থাকবো আমরা কখনো তোমাদের থেকে দূর হব না আমরা কখনো তোমাদের ছেড়ে যাব না দূর হব না আবার চিন্তা করবে যে ঠিক আছে চিরস্থায়ী বুঝলাম কিন্তু দুনিয়ার স্ত্রীরা যখন বিয়ে করেছিলাম তখন ছিল তাজা এরপরে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে বুড়ি হতে লাগলো বুড়ি হয়ে গেছে গালের গোস্ত ভেঙে গেছে দাঁত পড়ে গেছে চুল সাদা হয়ে গেছে গোস্ত এবং হাড্ডির মাঝখানে চামড়ার মাঝখানে হাড্ডি চলে গেছে গোস্ত চলে গেছে এরকম একটা দুশ্চিন্তায় ভুগবে আল্লাহ তালা আবার উত্তর দেওয়াবেন আমরা তোমাদের সঙ্গে সব সময় থাকবো এবং আমাদের সৌন্দর্য আমাদের তরফ তাজা আমাদের রূপ কখনো মিলান হবে না আমরা তোমাদের সঙ্গে এখন যেরকম আছি এবং এরকমই থাকবো বরং এর চারো সৌন্দর্য বাড়বে এর চেয়ে কমবে না আমাদের রূপ আমাদের সৌন্দর্য কখনো কমবে না কখনো মেলান হবে না এরপরে আবার চিন্তা করবে দুনিয়ার স্ত্রীদের অভিজ্ঞতা আছে ভালো কাপড় দিতে পারলে খুব খুশি ভালো খাবার দিতে পারলে খুব খুশি আর যদি একদিন একটু উল্টোপাল্টা হয়ে যায় আরে এই হ্যাঁ, নেমু খারাপের কাছে সে ভালো খাবার পাই না কোনদিন হাদিসে বলা আছে এটা এটা মেয়ে লোকদের সবার কথা বলছি না অধিকাংশ মেয়ে লোকদের এই চরিত্র আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মেয়ে লোকদেরকে যে তোমরা বেশি করে দান সৎকার করো কারণ আমি জাহান নামে তোমাদের সংখ্যাই বেশি দেখেছি মা বন্ধুরা যারা ঘরে বসে শুনছেন তারা খেয়াল করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইয়া মা সারান্নেসা তাসাদ্দাক না হে মহিলাদের দল মহিলারা তোমরা বেশি করে দান সৎকা খয়রাত করবে ফাইন্নি উরি তুকুন্না আকসার আহলিন নার জাহান্নামীদের মধ্যে আমি তোমাদের সংখ্যাই বেশি দেখেছি মেয়ে লোকেরা প্রশ্ন করলো ইয়া রাসুল্লাহ লেমাদা কারণ কি জাহান নামে মেয়ে লোকরা বেশি যাবে কারণটা কি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দুইটা রোগের কথা বললেন দুইটা অভ্যাস তাদের তাকফরুনাল আশির আনা মেয়ে লোকদের এক নাম্বার দোষ হল তাকফুরনাল আশির তারা আশির মানে স্বামী এখানে স্বামীর বেশি কুফুরি করে অকৃতজ্ঞতা হয় অকৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রসুলের ব্যাখ্যা দিয়েছেন লাউ আহসান্তা ইলা এহদাহুন্নাদ্দাহারা তুমি যদি একজন মেয়ে লোকের প্রতি এক যুগ পর্যন্ত অনুগ্রহ করো দয়া করো ভালো কাপড় চোপড় দিলা ভালো খাবার দিলা সুম্মা রাত মিনকা সেই আন এরপরে তোমার থেকে সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেল সঙ্গে সঙ্গে সব ভুলে গিয়ে বলে কি মা রয় তো খৈরাম মিনকা কত্তু যে তোমার ঘরে এসে একটা ভালো কিছু পাই নাই এক লোকমা ভালো খাবার খেতে পারি নাই একটা ভালো কাপড় পরতে পারি নাই এক মুহূর্তে তোমার যুগ যুগ ধরে যে অনুগ্রহ তোমার মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তুমি যে স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছ এই সবগুলো সে ভুলে গেছে এই জন্য এই অভ্যাসটা ত্যাগ করতে হবে স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে বর্তমানে নাস্তিক মোর্তাবদের এবং বিভিন্ন অপপ্রচারের কারণে ইসলামের যে সুন্দর পারিবারিক বন্ধন ছিল এটাকে প্রায় ভেঙে দেওয়া হচ্ছে এখন স্বামীর কথা মানবো না কুরের ঘরে থাকবো না শহর হচ্ছে একই অবস্থা শহরে তো আর কুরের ঘর নাই হাদিসে বলা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি কোনো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য হুকুম করতাম তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে এত গুরুত্ব যে আল্লাহর পরে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করা জায়েজ হতো কারোর জন্য সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা করা জায়েজ নেই কাউকে সেজদা করা জায়েজ নেই সেজন্য মেয়ে লোকও স্বামীকে সেজদা করতে পারবে না এ দ্বারা স্বামীর গুরুত্ব বোঝা যায় স্বামীর আনুগত্য করা মেয়ে লোকদের জন্য অত্যন্ত জরুরি এখন দেখা যায় এই অনেক ক্ষেত্রেই অনেক বিচার আমাদের কাছে আছে স্বামীকে ভালোবাসি কিন্তু স্বামীর মা বাবার খেদমত করতে রাজি না স্বামীর আত্মীয় স্বজনকে বরদাস্ত করতে রাজি না এমনি নিজের ভাই বোন এসে ছয় মাস থাকুক কোনো আপত্তি নাই আর স্বামীর ভাই এসে তিন দিন থাকুক দেখবেন যে একটা লেগে দিয়েছে আপনার বিরুদ্ধে এই যে কাহিনী মা বোনদের এটা একটা বর্তমান সমাজের একটা প্রভাব আল্লাহকে ভয় না করার কারণে আমাদের এই বিচার অনেক সময় করতে হয় যে মেয়ে লোকেরা স্বামীর কথা শুনে না স্বামীর মা বাবার ক্ষেপণ করতে চায় না এখন শরীয়তের মাসলা বললে তো স্বামীর মা বাবার ক্ষেপণ করা জরুরিও না মেয়ে লোকের জন্য যদি সহি মাসলা জানতে চান তাহলে মেয়ে লোক বিয়ে বসে আপনার কাছে তার আপনার মা বাবার খেদমত করবে কি জন্য কিন্তু এটা চিন্তা করা প্রয়োজন যে আমাদের ইসলামের যে পারিবারিক বন্ধন স্বামীকে আমার সন্তুষ্ট রাখতে হবে সন্তুষ্ট রাখতে গিয়ে স্বামীর মা বাবাকে সন্তুষ্ট করা তাদের যতটুকু সম্ভব খ্যাতমত করা এটা আমার ইমানি দায়িত্ব এটার প্রতি লক্ষ্য রাখা আবার ওই শ্বশুর শাশুড়িরও দায়িত্ব আছে তাদেরও খেয়াল রাখতে হবে যে আমার ঘরে একটা মেয়ে এসেছে নিজের মেয়ের মতোই মনে করতে হবে কাজে তাকে ঘরে কোনো বান্দির মতো ব্যবহার করা যাবে না এই দুই দিকেই আমাদের খেয়াল রাখতে হবে ঘরের একটা বিনা পয়সা বান্দি পাওয়া গেল আর সারাদিন আপনি কাজের হুকুম দিতে থাকলেন এটা যেমন ঠিক না এরকম ভাবে নতুন বধুরও ঠিক খেয়াল রাখতে হবে যে আপনি যেই ঘরটা এখন এসেছেন এই ঘরের যে শাশুড়ি একসময় সে ছিল এখানের কর্তি নেত্রী এই ঘরে তার কথা চলতো এখন আপনি আসার পরে তার মনে ভয় ঢুকে গেছে যে আমার ছেলের চাবি টাবি সব তার হাতে এই ঘরের নেতৃত্ব বোধ তার হাতে চলে যাচ্ছে আমি বোধ অবসর হয়ে গেছি এই দুশ্চিন্তা তার মনের মধ্যে আছে এজন্য দুই দিক থেকেই খেয়াল রাখতে হবে যে দুনিয়াতে কেউই স্থায়ী না তো যাই হোক আমি চলে গেছি আর একদিকে যে একদিকে এই মেয়ে লোকদের একটা অভ্যাস যে স্বামীর অকৃতজ্ঞ হয় তারা বেশি এটা ত্যাগ করা উচিত দুই নম্বর বিষয় হল লানা বেশি বেশি তারা লান দেয় কথায় কথায় বলে বাচ্চারা একটু অন্যায় করলো আল্লাহর গজব পড়ে না কেন আর বরিশালের তো কথাই নাই ঠাটা পড়ে না কেন এসব কথা তারা বলবে এই যে বরিশালের ভাষা ঠাড়া পড়ে না কেন গজব পড়ে না কেন তোকে ঝোলায় নেয় না কেন হ্যাঁ এই সমস্ত যে কথাগুলো আছে এগুলো মেয়ে লোকরা বেশি বলে এটা মরে যায় না কেন এই দুইটা বদাভ্যাস দুইটা দুশ্চরিত্রের কারণে মেয়ে লোকরা জাহার নামে বেশি যাবে আল্লাহ সুবাহান হুয়া তারা আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের বাবনদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন বলছিলাম যে বিষয়টা যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন মেয়ে লোকরা এরকম এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে দুনিয়াতে অভিজ্ঞতা থাকার কারণে যখন মানুষরা বেহেসতে যাবে বেহেসতে গিয়ে চিন্তা করবে যে দুনিয়ার স্ত্রীদের মতো এখন তো মাশাল্লাহ খুব হাসি খুশি কয়দিন যে হাসি খুশি থাকে তা তো জানা নাই আল্লাহ রাব্বুল আলমিন হৌরদের মাধ্যমে আবার উত্তর দিয়ে দিবেন আমরা তোমাদের দুনিয়ার স্ত্রীদের মতো নই আমাদের তোমার কাপড় চোপড় দেওয়ার দরকার নেই তেল সাবান দেওয়া দরকার নেই সোনো পাউডার দেওয়ার দরকার নেই আমরা তোমাদের উপরে সব সময় সন্তুষ্ট থাকব সব সময় সন্তুষ্ট থাকব কখনো আমরা অসন্তুষ্ট হব না তু লিমান কানালানা লাহু কত সৌভাগ্যশীল তারা যারা আমাদেরকে পেয়ে গেল আমাদের জন্য যারা হয়ে গেল তারা কত সৌভাগ্যশীল এই জন্য দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো দিনদার ন্যাক্কার লোকদেরকে মন্দ বলে ঝগড়া করে তখন ওই জান্নাতের হরেরা তারা আল্লাহর কাছে আবেদন করে বলতে থাকে এই দুনিয়ার মেয়ে তোর কাছে আমার স্বামী কয়েকদিনের জন্য যায় গিয়ে তুই কেন তাকে তিরস্কার করছিস তোর থেকে অচিরে আমার কাছে চলে আসবে তুই তাকে এরকম ঝামেলা করিস না হরে এরকম বলতে থাকে এই জন্য মা বোনদের খেয়াল রাখবে ন্যাক্কার স্ত্রী যদি হয় আলহামদুলিল্লাহ স্বামীর সঙ্গে জানাতে থাকবে তখন জান্নাতের হুরদের চেয়েও তাকে আরো সুন্দর করে আরো ভালো করে আল্লাহ রাব্বুল আলমিন তার চির সঙ্গিনী করে দিবেন আর যদি স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীর অবাধ্য হয় এই স্ত্রী ওই স্বামীর সঙ্গে আর জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে এই জন্য জান্নাতে যাওয়ার পরে এই যে দুশ্চিন্তা থাকবে হরেরা বলে দিবেন যে না আমরা তোমাদের সঙ্গে চিরস্থায়ীভাবে আছি এই জন্য মোমিনদের উচিত এই চিরস্থায়ী নিয়ামত পাওয়ার জন্য কোরআনে বলা আছে ফালিয়াতা না ফাসিল যাদের আশা করার দরকার তারা এইগুলোতে আশা করো দুনিয়ায় কি একটা মেয়ের পিছে ঘুরঘুর করো কি এতিম অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে পার্কে গিয়ে দেখেন না স্কুল কখন ছুটি হবে কলেজ ছুটি হবে সেই সময় দাঁড়িয়ে থাকে অথচ এই কি আদিতে বলা আছে এগুলো একদিন দুদিন আমাশা হয়ে গেলে পরে পেট খারাপ হলে এর গাল ভেঙে যায় এর কি হয়ে যায় এর চোখ দিয়ে ময়লা পড়ে নাক দিয়ে ময়লা পড়ে মুখ দিয়ে ময়লা পড়ে পিছন দিয়ে ময়লা পড়ে সামনে দিয়ে ময়লা পড়ে তুমি এর পিছনে কেন বেহস্তের হাউরদের কথা আছে এই হাদিসের মধ্যে আছে জান্নাতি মেরুদের সিফাত আছে হাদিস বলা আছে লায়ত ফুলো না কখনো তারা থুতু ফেলবে না জান্নাতের হুরদের কি হবে না থুতু হবে না লায়াত ফুলো না থুতু ফেলবে না ওয়ালায়াত না তারা কখনো পেশাব পায়খানা করবে না পেশাব পায়খানা হবে না ঘাম আসবে সেই ঘামগুলো মেস্ক আম্বারের মতো সুগন্ধের মতো বের হবে মানুষ খাবে তো খেলে পরে সেখানে এই সুগন্ধি বের হবে এর দ্বারা তাদের খাবার হজম হয়ে যাবে আবার এরকম ভাবে খাবার খাবে এরকম খেতে থাকবে ফল খাবে এরকম ভাবে তারা খাবে আর ওখানে এইভাবে এগুলো ঘামের সাথে বের হয়ে চলে যাবে ডেকুর নিবে এর সাথে শেষ হয়ে যাবে এক ডেকুরে সব শেষ আবার খাবে এরকম খাওন কেমন আল্লাহ একবার বলা সাদি সেগুলো বলতে গেলে অনেক সময় চলে আসবে যে জান্না দুনিয়াতে মুরগি যেগুলো আমরা পালি এই মুরগি ধরতে গেলে কত ঝামেলা গ্রামের মুরগি ধরতে গেলে দৌড়িয়া ঠিক পাওয়া ধরে কোথায় গেল আর জান্নাতে আল্লাহ করে হোক জানাদের পাখিগুলো সামনে চলে আসবে একটা পাখি আসবে আমাকে খাও কুল নেই অলি আল্লাহ আল্লাহ অলি তুমি আমাকে খাও আর একটা আমাকে খাও একটা আসবে ভুনো হইয়া আর একটা আসবে ঝোল হইয়া একটা আসবে যে আরে ওরা তো একটা এক দিকে আমি অর্ধেক ভুনো অর্ধেক ঝোল আমাকে খাও এমনি রোড়েই তোমার তাহাদের আরস আমি আরসের নিচে লালিত পালিত হয়েছি জান্নাতের সাধারণ লোক শয়তান আল্লাহকে বিশ্বাস করে কোরআনে বহুত আপনারা জানেন সব আয়াতগুলো আপনার জানা আছে শয়তান দুই জায়গায় বলেছে যে ইন্নি আকাফুল্লাহ রাজা বলছেন আকাফুল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহকে ভয় করি রব্বুল আলামিনকে ভয় করি আল্লাহ এরকম ভাবে ফল চলে আসবে মুরগি চলে আসবে কবুতর চলে আসবে দুনিয়ার যত ফল আছে সবগুলো চলে আসবে এরকম ভাবে বলা হচ্ছে বিকেল বেলা ঘুরতে যাবে ঘুরতে গেলে দেখবে যে একটা বিশাল আকারের সুন্দর মণিমুক্তা পাথর গোল পাথর হঠাৎ করে সে যখন যাবে দরজা বের হয়ে যাবে দরজার ভিতরে গিয়ে দেখবে যে সুন্দর একটা মেয়ে লোক বসা আছে মনে করবে এটাই বোধহয় আমার স্ত্রী এখানে বাংলা তৈরি করা আছে প্রত্যেকটা জায়গায় আলাদা বাংলা আছে আলাদা স্ত্রী আছে ওখানে আর চারটে বিয়ে সীমিত থাকবে না যত বিয়ে করতে পারেন এইরকম দেখে বলে না না আমি তো না তোমার জন্য আর একটা স্ত্রী আছে তার নাম লাহেবা তো কোথায় আছে সামনে যাও সামনে গিয়ে দেখবে যে সত্তর জন সুন্দরী যুবতী নারীরা বসে আছে বলে এরাই মনে হয় না এরা না আমরা তোর খাদেমা সামনে যাও তো সামনে গিয়ে দেখবে লায়েবা আছে তো এই জন্য এরকম জান্নাতের নেয়ামতের কথা আদিতে বলা আছে আমি ইনশাল্লাহ এগুলো আর একদিন শোনাবো জান্নাত নামের আলোচনা এগুলোও শোনা প্রয়োজন আজকে আখেরাত নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু এখানে বলা আছে যে ওই বুজুর্গ গোজার আলাহ সালাম তিনি দেখলেন যে এই জনপদটা একেবারে বিরান হয়ে আছে তিনি কল্পনা করলেন যে এইগুলো আল্লাহ কিভাবে জীবিত করবেন তাহুল্লাহ আমিন আল্লাহ তালা তাকে একশো বছর পর্যন্ত মৃত্যু দিয়ে রাখলেন সুম্মা বা আসাহু এরপরে আবার জীবিত করলেন এরপর তারা জিজ্ঞেস করলেন কাল আকাম লাবিস্তা কতদিন ঘুমিয়েছ কতদিন ছিল মৃত্যু অবস্থায় কাল লাবিস্ত ইয়মান আবাদ ইয়ামিন এখান থেকে বলছিলাম যে পরকালের প্রতি ইমান রাখা পরকাল এটা অত্যন্ত জরুরি অংশ এবং এটা জরুরিও যৌক্তিক কারণেও জরুরি দুনিয়াতে এক শ্রেণী মানুষ জুলুম করে আর এক শ্রেণী মানুষ কি করে জুলুম সহ্য করে যায় এখন যদি পরকাল না থাকে তাহলে যে জালেমরা সারা জীবন জুলুম করে গেল ধরা ছোঁয়ার বাইরে চলে গেল আমাদের দেশে দেখবেন প্রথম হয় সিসকে চোর পকেটমার এরপরে তার মধ্যে যদি একটু চালাক থাকে তাহলে সে কয়েকদিন পর হয় নির্বাচন করে কমিশনার হয় এলাকার ছিনতাইকারী ডাকাত মস্তান কমিশনার হলো কমিশনার থেকে হয়ে গেল কি এমপি হয়ে গেল এমপি হয়ে যাওয়ার পরে সে ধরাছর বাইরে চলে যায় এরপরে মন্ত্রী হতে পারে কথাই নাই এর সাত শিকদার এর জীবনে আমাদের সামনে আছে এর সাত শিকদার প্রথমে কি ছিল ঘাটের কুলি সিসকে চোর পকেটমার সেখান থেকে সে হলো কি হলো কমিশনার হলো এমপি নির্বাচন সে করার জন্য সামনে টার্গেট ছিল এমপি হতে পারলে তারা এই পরিণতি সহজে হতো না কিন্তু আল্লাহ তারা তাকে ধরাই দিয়েছেন আগেই সে ধরা পড়ে গেল এরপরে তাকে ফাঁসি দেওয়া হলো এরকম ভাবে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যারা জুলুম অত্যাচার করতে করতে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মজলুম মানুষরা বলে আল্লাহ বিচার করবেন আল্লাহকে বিচার করবেন না এই জন্য পরকাল একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর হকের জন্য কায়েম করবেন এরকম ভাবে দুনিয়াতে যারা জালিম অত্যাচারী মজলুম মানুষে যে অত্যাচার করেছে তাদের বিচারের জন্য একটা দিবস থাকা অত্যন্ত প্রয়োজন ছিল আল্লাহ রব্বুল আলমী সেই দিনটাই করেছেন কে আমাদের দিবস সেখানে জালিমদের বিচার করা হবে কোরআনে সম্পর্কে অনেকগুলো আয়াত আছে এই জন্য কোরআনে সুরা ফাতে আমরা বলি মালিকি ইয়মিদ্দিন মালিকি ইয়মিদ্দিন ইয়ামুদ্দিন মানে দিন মানে এখানে বিচার অর্থাৎ প্রতিদান দিবস বিনিময় দিবস যেদিন মানুষের কর্মফল এবং যেদিন মানুষকে বিচার করা হবে ফলাফল দেওয়া হবে সেই দিনের মালিক অর্থাৎ কে ভালো করলো কে মন্দ করলো সব কিছুর বিচার হবে এমনকি একটা শিংওয়ালা গরু আর একটা শিংবিহীন গরুকে গুতা দিয়েছিল আঘাত করেছিল ওটার পর্যন্ত বিচার হবে অবশ্যই এরা বিচার হয়ে যাওয়ার পরে এদের ব্যাপারে হুকুম হবে যে প্রতিশোধ দাও সিংওয়ালাটাকে আল্লাহ তালা সিংবিহীন করে দিবেন আর সিংবিহীন যেটা ওরা সিং দিয়ে দিবেন সে প্রতিশোধ নিবে এরপরে বলা হবে তুরা আবার মাটি হয়ে যাও এই দৃশ্য যখন মানুষেরা দেখবে তখন এই পাপি মানুষগুলো বলবে ইয়া লাইতানি কুংতু তুরাবা হায় আজকে আমি যদি মাটি হয়ে যেতাম তার মানে হচ্ছে আমি দুনিয়াতে মানুষ না হয়ে যদি পশু হতাম তাহলে আজকে আমি এই বিচার আচার যাই হতো অন্যায় যা করেছি বিচার করে মাটি হয়ে যেতাম কিন্তু আমি তো পশু না আমি তো মানুষ আমার তো এরপরে জান্নাত জাহান্নাম হবে এই জন্য জাহান্নামের প্রতি পরকালের প্রতি ইমান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আজকের আলোচনা সেটা আছে যে এখানে মানুষেরা সন্দেহ করে শয়তান চিন্তা করে শয়তান মানুষকে বুঝায় এই যে অনেক নাস্তিকদের কবিতা আছে আমি বলেছিলাম আগেও যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির কাজ খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে যার বেজায় ভাগ নগদ যা পাবান দুনিয়া যা পাও হালাল হারাম সব খেয়ে নাও বাকির খাতায় শূন্য থাক পরকালে সব শূন্য থাকুক দূরের বাদ্য কি লাভ শুনে মাঝখানে যার বেজায় ফাঁক এই যে পরকালের কথা শুনে লাভ কি এখন অনেক দূর আছে মক্কার কুফার এটাই বলতো যুগে যুগে কাফের এটা বলতো কাফেরদের কয়েকটা স্তর ছিল একদল ছিল যারা আখেরাত মানতই না তারা বলতো ইনহিয়া দুনিয়া জীবন তো একটাই মাত্র জীবন তো একটাই নামুত ওয়া নাহিয়া মরব আর শেষ হয়ে যাব জীবিত হবো শেষ কাজে আমাদের আর কিছু নেই এইরকম বিশ্বাস যারা করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে নসিহাত করার জন্য তাদের শিক্ষা দেওয়ার জন্যই আজকের এই আয়াতগুলো নাজিল করেছেন সেখানে বলা আছে এই লোকটা চিন্তা করলো এই লোকটা বিশ্বাস করতো পরকাল আছে কিন্তু পদ্ধতিটা জানতে চাইল কি করে আল্লাহ জীবিত করবেন সেজন্য মনে মনে কল্পনা করলেন কেমনে জীবিত করবেন আল্লাহ তারা দেখাই দিলেন যে কিভাবে জীবিত করবেন যে তার খাদ্যগুলো নষ্ট হয় নাই অথচ উচিত ছিল খাদ্যগুলো আগে নষ্ট হয়ে যাওয়ার তা নষ্ট হয় নাই আল্লাহ তারা ইচ্ছে করলে এভাবে টিকাতে পারেন অপরদিকে তার গাধাটা যেটা সম্ভব ছিল জীবিত থাকার সে জীবিত নাই সে মরে একে তার হাড্ডিগুলো সাদা হয়ে গেছে এরপরে হাড্ডিগুলো কিভাবে জীবিত করলেন এটাই আমি হয়তো গত সপ্তাহে বলেছিলাম যে সুরা ইয়াসিনে যেটা বলা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন মক্কার কুফফারদেরকে দাওয়াত দিতে লাগলেন পরকাল সম্পর্কে একজন কাফের একটা পুরাতন হাত দিয়ে এনে হাজির করলো আল্লাহ রসুলের দরবারে এরপরে বলল প্রথম একটা ফু দিল এরকম নলার হাড্ডি একদিক দিয়ে ফু দিয়ে আর একদিকে বের করে দিল দেখালো যে এটা একটা অসার এর মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব নেই এরপরে সে ওই হাড্ডিটাকে পুরাতন হাড্ডি পাউডার করলো চাপ দিয়ে পাউডার করে আরেকটা ফু দিল পাউডার উড়ে গেল এরপরে সে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করলো কোরআনের সুরা ইয়াসিরের শেষের দিকে আছে অদরাব লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহ قال من يحيي العظام وهي رميم সে বলল যে আপনি যে বলেন মৃত্যুর পরে আবার জীবিত হবে এই যে পুরাতন হাড্ডি পাউডার করে উড়িয়ে দিলাম বলুন এটা কি করে আল্লাহ জীবিত করবেন কে জীবিত করবে কেমনে করবে আল্লাহর রাসুলকে প্রশ্ন করা হলো আল্লাহ কি প্রশ্ন করা আল্লাহ তারা আয়াত নাজিল করে দিলেন খালকা একটা লোক আপনার সামনে একটা যুক্তি দাঁড় করিয়েছে অনাসিয়া খালকা সে নিজের সৃষ্টিকে ভুলে গেছে আল্লাহ তারা একটু খোঁচা দিয়ে রাখলেন এরপর উত্তর দিলেন হে নবী আপনি জানিয়ে দিন তোমাকে এই তোমার এই পুরাতন হাড্ডিকে এই পাউডারকে সেই সত্তা সেই মহান জাত মহান ব্যক্তি আবার জীবিত করবেন যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন প্রথমবার সৃষ্টি করতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছিল কোরআনের আরেক জায়গায় বলা আছে ফালিয়াংজুরিল ইনসানু ইলা তামি মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক কিভাবে তাকে খাদ্য দেওয়া হয়েছে ফালিয়াংজুরিল ইনসানু ইলা তামি আন্না সাবাবনাল নালমা সাব্বা আমি তার জন্য আসমান থেকে পানি বর্ষণ করেছি মাটির নিচের থেকে পানি দিয়েছি পাম বাতনা ফিহা সেই পানির মাধ্যমে তার জন্য উৎপন্ন করেছি হাব্বান বিভিন্ন শস্য দানা ওয়াইনাবান আঙ্গুর এরকম অনাখলান খেজুর অকদবান বিভিন্ন ঘাস বিভিন্ন প্রকারের উদ্ভিদ বিভিন্ন প্রকারের খাদ্য তার জন্য তৈরি করেছি আমরাও যদি চিনতে করে বলেছিলাম হয়তো যে আমরা কক্সবাজারের লবণ খাই এরকম উত্তরবঙ্গের চাল ডাল এরকম আম লেচু কাঁঠাল তরবুজ খরবুজ এরকম ভাবে আরো কত আলু বোখারা আঙ্গুর কিশমিশ এই সবগুলো তারপরে ডাল কত প্রকারের ডাল খাচ্ছি মুরগি কত প্রকারের মুরগি তারপরে পাখি গরু ছাগল এই জাতীয় কত রকমের খাবার খেয়ে দুনিয়ার আনাচে কানাচের থেকে বিভিন্ন খাদ্য খেয়ে তারপরে আমাদের এই হাড্ডিগুলো তৈরি হয় আল্লাহ তারা সেটাই বলছেন যে আল্লাহ সুবাহান দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উপাদান দিয়ে তোমার এই হাড্ডিকে তৈরি করতে পেরেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার এই পাউডারগুলো একাত্র করে আবার তৈরি করতে পারবেন না তিনি অবশ্যই পারবেন সেটাই বলছেন সে প্রশ্ন করল কে এই হাড্ডিকে আবার পুনর্জীবিত করবে অথচ এই হাড্ডি পুরাতন হয়ে গেছে পাউডার হয়ে গেছে সাদা হয়ে গেছে আল্লাহ তালা এভাবে জীবিত করবেন হে নবী আপনি জানিয়ে দিন তোমার এই হাড্ডিকে এই পাউডার গুলোকে সেই মহান আল্লাহ মহান জাত পুনর্বার সৃষ্টি করবেন যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন প্রথমবার সৃষ্টি করা কঠিন দ্বিতীয়বার সৃষ্টি করা তো কঠিন না এই দেখবেন যে কটকটিওয়ালারা কি করে পুরাতন কি করে হাড়ি পাতিল পুরাতন এই যে যা সবকিছু প্লাস্টিক নিয়ে যায় কয়েকদিন পরে আবার তৈরি করে নিয়ে আসে কারণ দ্বিতীয়বার তৈরি করা খুবই সহজ আল্লাহ তালা সেটা বললেন যে আল্লাহ সুবাহ তোমার এই হাড্ডিকে প্রথমবার তৈরি করেছিলেন সে আল্লাহ রাব্বুল আলমিন তোমার এই হাড্ডিকে বিভিন্ন জায়গার থেকে জমা করে আবার একাত্র করতে পারবেন সেটাই আছে এই জন্য দ্বিতীয় ঘটনা আরেকটা যেটা আজকের ঘটনার সাথে সম্পৃক্ত যেটা ইব্রাহিম আলাই সালাতামের ঘটনা সামনের যারা তৃতীয় আমাদের এই ধারাবাহিক ঘটনা তৃতীয় ঘটনা সেটা আছে এখানে এই প্রসঙ্গে ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম সূরা বাকারার 260 নম্বর আয়াত ইদ কালা ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম বললেন রব্বি হে আমার রব আরিনি আপনি একটু আমাকে দেখাইয়া দেন কাইফা তুহিল মাউতা আপনি কিভাবে মৃত্যুদেরকে জীবিত করবেন কেমনে করবেন আল্লাহ তারা বলেন আওয়ালাম তুমেন অল আওয়ালাম তুমেন বিশ্বাস করো না ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তালা বিশ্বাস করো না কালা বালা বালা বললে নাম না বালা মানে অবশ্যই বিশ্বাস করি কালা বালা অবশ্যই বিশ্বাস করে কেনই না বালা মানে কেনই না অবশ্যই বিশ্বাস করি বল তাহলে কেন প্রশ্ন করো না কালা কিল্লিয়া তোমা ইন্না কলবি তবে প্রশ্ন করেছি যাতে করে আমার কলব আমার অন্তরটা একটু প্রশান্তি লাভ করে মনের সান্ত্বনার জন্য একটু পদ্ধতি দেখতে পারলে বিশ্বাস করি পরকালে আপনি জীবিত করবেন কেমনে করবেন দেখতে পারলে একটু খুশি হতাম মনের ভিতরে একটু সান্ত্বনা পেতাম তার মানে হচ্ছে মানুষ এমনি একটা হচ্ছে এলমুল ইয়াকিন আপনি সাঁতার শিখলেন ঘরে বসে একজন টিচার আপনার শিখলো সাঁতার কাটতে হলে পানিতে নেমে বুক ভাসাতে হবে সামনে হাতে পানি টানতে হবে পায়ে লাথি মারতে হবে এইভাবে সাঁতার কাটা হয় এই বলে পানিতে ছেড়ে দিলে হাত সাঁতার কাটা যাবে নাকি